সৌন্দর্য দ্বারা সুসজ্জিত করেছি এবং প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে তাকে সুরক্ষিত রেখেছি এ শয়তানরা ঊর্ধ্ব জগতের কথা শুনতে পারে না সব দিক থেকে আঘাতপ্রাপ্ত ও তাড়িত হয় এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি তবুও যদি তাদের কেউ তার মধ্য থেকে কিছু হাতিয়ে নিতে সক্ষম হয় তাহলে একটি জ্বলন্ত অগ্নি শিখা তার পেছনে ধাওয়া করে এখন এদেরকে জিজ্ঞেস করো এদের সৃষ্টি বেশি কঠিন না আমি যে জিনিসগুলো সৃষ্টি করে রেখেছি সেগুলো এদেরকে তো আমি সৃষ্টি করেছি আঠাল কাদা মাটি দিয়ে তুমি তো আল্লাহর কুদরতের মহিমা দেখে অবাক হচ্ছ এবং এরা তার প্রতি করছে বিদ্রুপ তাদেরকে বুঝালেও তারা বোঝে না وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل نعم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 فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين হুকুম দেয়া হবে ঘেরাও করে নিয়ে এসো সব জালেমকে তাদের সাথীদেরকে এবং আল্লাহকে বাদ দিয়ে যেসব মাবুদদের তারা বন্দিগি করত তাদেরকে তারপর তাদের সবাইকে জাহান নামের পথ দেখিয়ে দাও আর এদেরকে একটু থামাও এদেরকে কিছু জিজ্ঞেস করতে হবে তোমাদের কি হয়েছে এখন কেন পরস্পরকে সাহায্য করো না আরে আজ তো এরা নিজেরাই নিজেদেরকে এবং একজন অন্যজনকে সমর্পণ করে দিয়ে যাচ্ছে এরপর এরা একে অন্যের দিকে ফিরবে এবং পরস্পর বিতর্ক শুরু করে দেবে আনুগত্যকারীরা তাদের নেতাদেরকে বলবে তোমরা তো আমাদের কাছে আসতে সোজা দিক দিয়ে قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من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 على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين নোহ আমাকে ডেকেছিল তাহলে দেখো আমি ছিলাম কত ভালো জবাবদাতা আমি তাকে ও তার পরিবার বর্গকে উদ্ধার করি ভয়াবহ যন্ত্রণা থেকে শুধু তার বংশধরদেরকে টিকিয়ে রাখি এবং পরবর্তী বংশধরদের মধ্যে তারই প্রশংসা ছেড়ে দেই সমগ্র বিশ্ববাসীর মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক সৎ কর্মশীলদেরকে আমি এমনই প্রতিদান দিয়ে থাকি আসলে সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত তারপর অন্য দলকে আমি ডুবিয়ে দেই وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين আর নুহের পথের অনুসারী ছিল ইব্রাহিম যখন সে তার রবের সামনে হাজির হয় বিশুদ্ধ চিত্ত নিয়ে যখন বলে সে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 স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছ আমি সৎ কর্মকারীদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি নিশ্চিতভাবে এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق وعلى إسحاق من ذريتهما محسن وظالم لنفسه مبين একটি বড় কুরবানি বিনিময়ে আমি এ শিশুটিকে ছাড়িয়ে নিলাম এবং পরবর্তী বংশধরদের মধ্যে চিরকালের জন্য তার প্রশংসা রেখে দিলাম শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি আমি সৎ কর্মকারীদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি নিশ্চিতভাবে সে ছিল আমার মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত আর আমি তাকে ইসহাকে সুসংবাদ দিলাম সে ছিল সৎ কর্মশীলদের মধ্য থেকে একজন নবী আর বরকত দিলাম তাকে ও ইসহাককে এখন এ দুজনের বংশধরদের মধ্য থেকে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 এবং তাতে হেরে গেল শেষ পর্যন্ত মাছ তাকে গিলে ফেলল এবং সে ছিল ধিকৃত এখন যদি সে তসবিকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে কিয়ামতের দিন পর্যন্ত এ মাছের পেটে থাকতো فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى مئة ألف أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين শেষ পর্যন্ত আমি তাকে বড়ই রুগ্ন অবস্থায় একটি তৃণলতাহীন বিরান প্রান্তরে নিক্ষেপ করলাম এবং তার উপর একটি লতানো গাছ উৎপন্ন করলাম এরপর আমি তাকে এক লাখ বা এর চেয়ে বেশি লোকদের কাছে পাঠালাম তারা ইমান আনল এবং আমি একটি বিশেষ সময় পর্যন্ত তাদেরকে টিকিয়ে রাখলাম فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون أصطفى البنات على البنين ما لكم كيف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 কিছু সময় পর্যন্ত তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও এবং দেখতে থাকো শীঘ্রই তারা নিজেরাও দেখে নেবে তারা কি আমার আজাবের জন্য তাড়াহুড়া করছে যখন তা নেমে আসবে তাদের আঙিনায় সে দিনটি হবে যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের জন্য বড়ই অসুখ ব্যাস তাদেরকে কিছু কালের জন্য ছেড়ে দাও এবং দেখতে থাকো সেটি তারা নিজেরাও দেখে নেবে তারা যেসব কথা তৈরি করছে তা থেকে পাক পবিত্র তোমার রব তিনি মর্যাদার অধিকারী আর সালাম প্রেরিতদের প্রতি এবং সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্যেই